created with free version for non-commercial use. সেই কাজটি হইতে হবে তরিকা অনুযায়ী হইতে হবে তরিকার বাইরে হইলে হবে না এমন কোন কাজ যা নবী সাল্লাম করেননি করতে বলেননি তিনি অনুমোদনও দেননি নেই না কোরআনে রয়েছে না হাদিসে রয়েছে করলেন কি নিয়তে ভালো নিয়তে যে কাজটি তো ভালোই লাগে আর বুজুর্গান দিনদা করেছেন বা পূর্বপুরুষরা করে চলে আসছে সবাইকে দেখছি করতে দেশের লোকেরাও করছে তো আমিও করি না হয় জি এভাবে না কিছু ভালো কাজ মনে করে করা হচ্ছে যেগুলি বিদাত বিদাতগুলি তো খারাপ মনে করে করা হয় না হয় কি অলমাইকের আমরা বলেছেন যে মানুষকে শয়তান গোমরা করে দুইটি অস্ত্র দিয়ে এক অস্ত্র দিয়ে না পারলে আর এক অস্ত্র দিয়ে ঘাইল করে একটি অস্ত্র হচ্ছে প্রবৃত্তির অস্ত্র যারাকে দেখে এইসব পাপি লোক এদেরকে ফিল্ম দেখাতে পারবো হ্যাঁ এদেরকে জেনা করাইতে পারবো এদেরকে মদ খাওয়িয়ে দিতে পারবো এদেরকে তাস খেলাতে পারবো এদেরকে জুয়া খেলাতে পারবো ঠিক না সবাইকে পারবে কি শয়তান সবাইকে মদ খাওয়াইতে পারবে সবাইকে সিগারেট খাওয়াইতে পারবে অনেক মানুষ যদি এক লাখ টাকা দেবে একটা সিগারেট খেলে এক লাখ রিয়েল দেবো একবারই চলে যান ফাইনাল থাকার দরকার নেই এত কষ্ট করার দরকার নেই তারপরেও খাওয়াইতে পারবেন পারবেন কি হ্যাঁ অনেক মুসলিম আছেন এরকম তাহলে বহু মানুষ আছে যাদেরকে টাকা পয়সা দিয়েও এই ধরনের পাপাচারে লিপ্ত করা যাবে না গুনহা করানো যাবে না তার দ্বারা আবার কতেক মানুষ আছে বেশি না ধার করে ও সিগারেট খায় নেই পকেটে পয়সা নেই পকেটে সিগারেট দেখছে একটা লোক সিগারেট খাচ্ছে যে একটা সিগারেট দাও না ভাই তো কালকে দিয়ে দেবো পয়সা হলে হ্যাঁ। তো যাদেরকে এইসব পাপ করাতে পারে শাহওয়াতের পাপ প্রবৃত্তির অনুসরণ করে যে পাপগুলি হয় সে পাপগুলি যেসব মানুষকে করাতে পারে শয়তান সেসব মানুষদেরকে গুমরাহ করার জন্য বেশি মেহনত করতে হয় না শয়তানকে তখন তাদেরকে ওই সব পাপই করাতে থাকে বেনামাজি নামাজ পড়ে না খুব সহজ ব্যাপার তাকে গুমরাহ করা খুব সহজ ব্যাপার ইসলাম থেকে বের করে দেওয়া খুব সহজ ব্যাপার শয়তান নামাজ পড়ে না হয়ে গেল একবার এক অক্ত নামাজ ছাড়ে হয়ে গেল শয়তানের কাজ হয়ে গেল জাহান্নামের দিকে নিয়ে চলেই গেল ইসলাম থেকে বের করেই দিল শয়তান রোজা রাখবো না এই গরমের দিন আর রোজা রাখা খুব কষ্ট কাজ মেহনতের কাজ রোজা রাখবো না তো এইসব লোককে গোনহা করিয়ে জাহান নামের দিকে নিয়ে যাওয়া শয়তানের খুব সহজ আর এক শ্রেণীর মানুষ আছে মুসলিম সমাজে যাদেরকে এইসব গোনা মোটেই করাতে পারবে না নামাজ এক অক্ত ছাড়াতে পারবে না রোজা একদিন ছাড়াতে পারবে না তাকে কোনো হারাম কাজ করাতে পারবে না ফিল্ম দেখাতে পারবে কোনো কিছুই কোন রকমের গোনা তাকে করাতে পারে না মদ খাওয়াতে পারে না সিগারেটও খাওয়াতে পারে না পানও খাওয়াইতে পারে না পর্যন্ত জর্দাও খায় না কোনো কিছুই খায় না তাহলে এই রকমের লোককে জাহান নামে নিয়ে যাবে কেমন করে শয়তান তখন অন্য আরেকটি অস্ত্র ব্যবহার করে যা হচ্ছে সুভাতের সংশয় কোরআনে নেই হাদিসে নেই কিন্তু কাজটি তো ভালো বিদাতে হাসানা এ আমাদের সে মোল্লা হুজুরদেরকে এক শ্রেণীর গোমরা করেছে বিদাতে হাসানার নামে শয়তান শয়তান দেখলো যে এদেরকে দিয়ে জেনা করানো যাবে না এদেরকে দিয়ে মদ খাওয়ানো যাবে না এদেরকে কোনো পাপের জায়গায় এইসব যে পাপ রয়েছে সমাজে ফাঁসেক লোকদের পাপ ওই সব পাপে নিয়ে যাওয়া যাবে না তাহলে কোন পাপে নিয়ে যেতে হবে বিদাতিদের পাপে নিয়ে যেতে হবে বিদাতিদের পাপে নিয়ে যেতে হবে সুতরাং ধর্মের নামে বেধর্মিতার নামে তারা কোনো পাপ করবে না ঠিক কিনা বেধর্মিতার নামে পাপ করবে না সুতরাং ধর্মের নামে তাদেরকে পাপ করাইতে হবে সুতরাং তাদেরকে বললো দেখো সবগুলি বিদাত বিদাত নয় সবগুলি বিদাত বিদাত নয় কে বলল শয়তান অথচ রসুল্লাহ সাল্লাম বলছেন কুল্ল বিদাত দলালা কুল্ল মহদাসাতিন বিদা প্রত্যেক নতুন কাজই হচ্ছে বিদাত আমার নবী আপনার নবী প্রিয় নবী সাল্লাহ বলছেন কুল্ল সমস্ত নতুন কাজ বিদাত অকুল্ল বিদাত দলাল আর প্রত্যেক বিদাত হচ্ছে কি দলাল গুমরাহি জাহান নামের দিকে নিয়ে যাবে আর শয়তান কুপরামর্শ দিল বিদাতি জনসাধারণকে শুধু নাই কারণ জনসাধারণকে তো গাইড করছে ওই বিদাতিরা বিদাতি যাদের কাছে কিছু জ্ঞান রয়েছে মাদ্রাসায় পড়া জ্ঞান রয়েছে যাদের কাছে মাদ্রাসার কিছু ডিগ্রি রয়েছে তাদেরকে প্রথম গুমরা করলো যে দেখো কুল্ল নয় বরং বাদু বাদ মানে বুঝেন কিছু তাহলে কিছু বিদাত হচ্ছে দলালা আর কিছু বিদাত হচ্ছে কি হাসানা সাইয়া মানে হচ্ছে দলালা সাইয়া মানে খারাপ আর দলালা মানে গুমরাহি তাহলে যেটিকে তারা সাইয়া বলেছে সে দলাল তারা বলছে ওইটা ওই যেটা সাইয়া যে বিদাত গুলি সাইয়া সেগুলি খারাপ আর সেগুলি গুমরাহি সেগুলি জাহান নামে নিয়ে যাবে আর যেগুলি সাইয়া নয় হাসানা সেগুলি জান্নাতে নিয়ে যাবে যদিও কোরআনে নেই যদিও হাদিসে নেই যদিও নবী সাল্লাম করেননি তারা নবী গন্ত্র থেকে ভালোবাসে কিন্তু নবীর রাস্তা এখানে ছেড়ে দিয়ে শয়তানের অনুসরণ করে নিলা মহান আল্লাহ রব আলমিন সুরে আরাফে সাদ করেছেন ইত্তা বেউ মা উন উনজিলা ইলাইকুম মির রব্বিকুম তোমরা অনুসরণ করো তোমরা ফলো করো কি হ্যাঁ মাউন তোমাদের দিকে যা নাজিল করা হয়েছে তোমাদের কাছে কি নাজিল করা হয়েছে আল কোরআনুল করিম এবং পাঠানো হয়েছে তোমাদের কাছে রাসুল উল্লাহাম যা বলেছেন করেছেন অনুমোদন দিয়েছেন তা হাদিস সুতরাং কোরআন এবং হাদিসের তোমরা কি করো অনুসরণ করো মাউন কোথা থেকে মির রব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে ওয়ালা তত্তাবে ও মিন্দু নেহি আউলিয়া আর এই নাজেলকৃত বিধান ছাড়া অন্য কোন পৃষ্ঠপোষক অভিভাবক অন্য কোন বিদাত পন্থীদের অনুসরণ করিও না অন্য কোন ভ্রান্ত পথের অনুসরণ করিও না স্পষ্ট কথা আল্লাহ রব আলমিনের যা নাজেল হয়েছে তার অনুসরণ করতে হবে তো বিদাত বিদাতপন্থী মাদ্রাসা শিক্ষিতদেরকে তাদেরকে গোমরা করলো শয়তান এই অস্ত্র দিয়ে যে দেখো অনেক ভালো কাজ আছে যদিও আল্লাহ রসুল বলেননি তারপরও কাজগুলি ভালো কারণ যখন বড়রা ভালো মনে করেছেন তখন সেগুলি ভালো হ্যাঁ আমাদের সেটি একটি জাহেলি কথা আছে কি হ্যাঁ, যেখানে দশ সেখানে আল্লাহ তাই না যেখানে দশ সেখানে আল্লাহ আর তারপরে অধিকাংশ লোক যখন করছে ঠিকই আছে এসব কথাবার্তা আছে সংখ্যাগরিষ্ঠ লোক যখন করছে তখন ঠিকই আছে অথচ কোরআনে কারিমে এর উল্টো কথা বলা হয়েছে বলা হয়েছে ফাঁসে কোন অধিকাংশ মানুষ কি থাকবে ফাসেক থাকবে অধিকাংশ মানুষ বেনামাজি থাকবে অধিকাংশ মানুষ মুশরেক থাকবে অধিকাংশ মানুষ বিদাতি থাকবে অধিকাংশ মানুষ পাপি থাকবে অক্সারম ফাসেক আল্লাহ আরো বলেছেন কালিলুমিন এবাদিয়া শুকুর আমার শুকুর গুজার বান্দা নেগ বান্দা সৎ বান্দা অত্যন্ত কালিল থাকবে কালিল মানে অল্প থাকবে তাহলে মানদণ্ড এই নয় যে মাফ করবেন যে বাংলাদেশে অধিকাংশ মানুষকে দেখছি রজব মাসের সাবে মেরাজ পালন করলে উৎসব করলো আবার সাবান আসলে পনেরো সাবানে সবাই বরাত করবে তাহলে কেন ঠিক হবে না লক্ষ লক্ষ আলেম তারা জানে না লক্ষ লক্ষ জনসাধারণ তারা জানে না আমাদের এত এত শিক্ষিত লোকের আছে তারা জানে না এটি কিন্তু শরীয়তের মাপকাঠি নয় এটি শরীয়তের মাপকাঠি না শরীয়তের মাপকাঠি হচ্ছে কাল আল্লাহ আল্লাহ বলেছেন একটি আয়াত লাগবে বেশি দরকার নেই রজব মাস সম্পর্কে একটি আয়াত থাকলে যথেষ্ট হয় সাবান মাস সম্পর্কে একটি আয়াত থাকলে যথেষ্ট হয় কালার রসুল উল্লাহ সাল্লাহাম বলেছেন একটি সহি হাদিস থাকলেই যথেষ্ট হয় যে কোনো মাসলাই যে কোনো সমস্যার ক্ষেত্রে করব করব না বলে একটি হাদিস যদি থাকে তাও যথেষ্ট বেশি না থাকলেও চলে কিন্তু যদি না থাকে তাহলে কারো এই ইখতিয়ার নেই কাউকে এই ক্ষমতা দেওয়া হয়নি যে শরীয়তের নামে কোনো কিছু ঢুকিয়ে দেবে আর বলবে বিদাতে হাসানা কারণ নবী করিম সাল্লা সাল্লাম প্রতিটি খুদবাই বলতেন যে খুদবা আমিও পড়েছি কি কুল্ল মোহদাসাতিন বিদা অকুল্ল বিদাতিন দলালা অকুল্ল দলালাতিন ফিন্নার এবং প্রত্যেক গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম করেননি আর আমাদের জন্য আদর্শ মানুষ হচ্ছেন প্রিয় রসুল সাল্লাহ আলি সাল্লাম তার কথা তার কর্ম তার জীবন তিনি যদি করে থাকেন তিনি যদি বলে থাকেন তাহলে সেগুলি করণীয় অথবা তার সামনে করা হয়েছে কোনো সাহাবি করেছেন তিনি অনুমোদন দিয়েছেন স্বীকৃতি দান করেছেন কিছু বলেননি নিষেধ করেননি তাহলে সেটিও করণীয় বলা যেতে পারে তাহলে তিন প্রকারের কাজ করণীয় যা নবী সাল্লাম করেছেন অথবা করতে বলেছেন অথবা নবী সাল্লামের কোনো সাহাবি করেছেন নবী সাল্লাম কোনো আপত্তি করেনি নিষেধ করেননি অনুমোদন এই তিন প্রকারের কাজ ছাড়া চতুর্থ কোনো প্রকার কাজ শরীয়ত নয় ইসলাম নয় খুব সোজা হয় বুঝে নেন নবীলাম যা করেছেন করতে বলেছেন কোরআন করিমে যা কিছু আছে তাতেই সামিল কিন্তু এমন কিছু কোরআনে নেই যা নবী করিম সাল্লাম করতে বলেননি অথবা করেননি আছে কি যে কোরআনে এমন কিছু অতিরিক্ত আছে যা নবী করিম সাল্লাম হ্যাঁ করতে বলেননি অথবা করেননি তাহলে আল কোরআন করিমও এই এর মধ্যেই সামিল কারণ নবী করিম সাল্লাম সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয় মা আয়সা রাজি আল্লাহ আনহাকে যে কৈফা কানা খোলক রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম নবী করিম সাল্লাহ সাল্লামের মহান চরিত্র কেমন ছিল তখন তিনি বলেছিলেন কি কানা খোলকহু আল কোরআন নবী সাল্লামের চরিত্র ছিল আল কোরআন তাহলে মানুষের চরিত্র হচ্ছে মানুষ যেটা করে আর যেটি বলে সেটি হচ্ছে চরিত্র আপনার চরিত্র ভালো মন্দ নির্ণয় করা হবে আপনার কথার মাধ্যমে আর আপনার কাজের মাধ্যমে আপনি কেমন কাজ করেন কেমন কথা বলেন তার মাধ্যমে আপনার চরিত্র নির্ধারণ হবে যে আপনার চরিত্র হচ্ছে এগুলি কানা হল সাল্লাহ আলী সাল কোরআন তাহলে বিষয়বস্তু খুব সহজে বোঝার জন্য মনে রাখতে হবে বরং দিনকে বোঝার জন্য খুব সহজ ভাষায় মনে রাখতে হবে যে নবী করিমসাল্লাম যা করেছেন অথবা করতে বলেছেন হয়তো করেননি কিন্তু করতে বলেছেন হতে পারে অথবা এর বিপরীত হতে পারে হয়তো প্রমাণ তার কর্মে আছে উক্তিতে নেই অথবা উক্তিতে আছে কর্মে নেই হতে পারে অথবা নবী করিম অনুমোদন দিয়েছেন যদি এই রকম কিছু প্রমাণ থাকে তাহলে তা আমাদের জন্য করণীয় আর যদি না থাকে তাহলে তা বর্জনীয় অর্থাৎ ছেড়ে দিতে হবে মহান আল্লাহ রবুল সুরে হাসরের আয়াত নম্বর সাতে তা এর সাদ করেছেন ওমা আতা কুমুর রসুল ফখুজুহ ওমা নাহাকুম আনু ফান্তাহ যা রসুল উল্লাহাম তোমাদেরকে দিয়েছেন তা তোমরা কি করো খুজু হো গ্রহণ করো ফাখুজুহ ওমা নাহাকুম আনহ আর যেসব কাজ থেকে যেসব কথা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা ফান্তাহ বিরত থাকো Created with free version for non-commercial use.